আবু হুরাইরা রদ্দাল্লাহ তালান হতে বর্ণিত তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন বানি ইসরায়েলের মধ্যে তিনজন লোক ছিল একজন শ্বেতরোগী একজন মাথা টাকওয়ালা আর একজন অন্ধ মহান আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাইলেন কাজেই তিনি তাদের নিকট একজন ফেরেস্তা পাঠালেন ফেরেস্তা প্রথমে শ্বেত রোগীটির নিকট আসলেন এবং তাকে জিজ্ঞেস করলেন তোমার নিকট কোন জিনিস অধিক প্রিয় সে জবাব দিল সুন্দর রং ও সুন্দর চামড়া কেননা মানুষ আমাকে ঘৃণা করে ফেরেস্তা তার শরীরের উপর হাত বুলিয়ে দিলেন ফলে তার রোগ সেরে গেল তাকে সুন্দর রং এবং সুন্দর চামড়া দান করা হলো অতপর ফেরেস্তা তাকে জিজ্ঞেস করলেন কোন ধরনের সম্পদ তোমার নিকট অধিক প্রিয় সে জবাব দিল উট অথবা সে বলল গরু এ ব্যাপারে বর্ণনাকারীর সন্দেহ রয়েছে যে শ্বেত্রগী না টাকওয়ালা দুজনের একজন বলেছিল উট আর অপরজন বলেছিল গরু অতএব তাকে একটি দশ মাসের গর্ভবতী উটনি দেয়া হলো তখন ফেরেস্তা বললেন এতে তোমার জন্য বরকত হোক বর্ণনাকারী বলেন ফেরেস্তা টাকওয়ালার নিকট গেলেন এবং বললেন তোমার নিকট কি জিনিস পছন্দনীয় সে বলল সুন্দর চুল এবং আমার হতে যেন এ রোগ চলে যায় মানুষ আমাকে ঘৃণা করে বর্ণনাকারী বলেন ফেরেস্তা তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং তৎক্ষণাৎ মাথার টাক চলে গেল তাকে সুন্দর চুল দেয়া হলো ফেরেস্তা জিজ্ঞেস করলেন কোন সম্পদ তোমার নিকট অধিক প্রিয় সে জবাব দিল গরু অতপর তাকে একটি গর্ভবতী গাভী দান করলেন এবং ফেরেস্তা দোয়া করলেন এতে তোমাকে বরকত দান করা হোক অতপর ফেরেশতা অন্ধের নিকট আসলেন এবং তাকে জিজ্ঞেস করলেন কোন জিনিস তোমার নিকট অধিক প্রিয় সে বলল আল্লাহ যেন আমার চোখের জ্যোতি ফিরিয়ে দেন যাতে আমি মানুষকে দেখতে পারি নাবি সাল্লাহ সাল্লাম বললেন তখন ফেরেশতা তার চোখের উপর হাত বুলিয়ে দিলেন তৎক্ষণাৎ আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন ফেরেশতা জিজ্ঞেস করলেন কোন সম্পদ তোমার নিকট অধিক প্রিয় সে জবাব দিল ছাগল তখন তিনি তাকে একটি গর্ভবতী ছাগি দিলেন উপরে উল্লেখিত লোকদের পশুগুলো বাচ্চা দিল ফলে একজনের উটে ময়দান ভরে গেল অপরজনের গরুতে মাঠ পূর্ণ হয়ে গেল এবং আর একজনের ছাগলে উপত্যকা ভরে গেল অতপর ওই ফেরেস্তা তার পূর্ববর্তী আকৃতি প্রকৃতি ধারণ করে শ্বেত রোগীর নিকট এসে বললেন আমি একজন নিঃস্ব ব্যক্তি আমার সফরের সম্বল শেষ হয়ে গেছে আজ আমার গন্তব্যস্থানে পৌঁছার আল্লাহ ব্যতীত কোনো উপায় নেই আমি তোমার নিকট ওই সত্তার নামে একটি উট চাচ্ছি যিনি তোমাকে সুন্দর রং কোমল চামড়া এবং সম্পদ দান করেছেন আমি এর উপর সওয়ার হয়ে আমার গন্তব্যে পৌঁছাব তখন লোকটি তাকে বলল আমার উপর বহু দায়িত্ব রয়েছে তখন ফেরেশতা তাকে বললেন সম্ভবত আমি তোমাকে চিনি তুমি কি একসময় শ্বেত্রকী ছিলে না মানুষ তোমাকে ঘৃণা করত তুমি কি ফকির ছিলে না অতপর আল্লাহ তালা তোমাকে দান করেছেন তখন সে বলল আমি তো এ সম্পদ আমার পূর্বপুরুষ হতে ওয়ারিশ সূত্রে পেয়েছি ফেরেস্তা বললেন তুমি যদি মিথ্যাচারী হও তবে আল্লাহ তোমাকে সেরূপ করে দিন যেমন তুমি ছিলে অতপর ফেরেশতা মাথায় টাকওয়ালার নিকট সেই বেশভূষা ও আকৃতিতে গেলেন এবং তাকে ঠিক তেমনই বললেন যেরূপ তিনি শ্বেত রোগীকে বলেছিলেন এও তাকে ঠিক অনুরূপ জবাব দিল যেমন জবাব দিয়েছিল শ্বেত রোগী তখন ফেরেশতা বললেন যদি তুমি মিথ্যাচারী হও তবে আল্লাহ তোমাকে তেমন অবস্থায় করে দিন যেমন তুমি ছিলে শেষে ফেরেশতা অন্ধ লোকটির নিকট তার আকৃতিতে আসলেন এবং বললেন আমি একজন নিঃস্ব লোক মুসাফির মানুষ আমার সফরের সকল সম্বল শেষ হয়ে গেছে আজ বাড়ি পৌঁছার ব্যাপারে আল্লাহ ব্যতীত কোনো গতি নাই তাই আমি তোমার নিকট সেই সত্তার নামে একটি ছাগি প্রার্থনা করছি যিনি তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন আর আমি এ ছাগিটি নিয়ে আমার এ সফরে বাড়ি পৌঁছতে পারব সে বলল প্রকৃতপক্ষেই আমি একজন অন্ধ ছিলাম আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন আমি ফকির ছিলাম আল্লাহ আমাকে সম্পদশালী করেছেন এখন তুমি যা চাও নিয়ে যাও আল্লাহর কসম আল্লাহর জন্য তুমি যা কিছু নিবে তার জন্য আজ আমি তোমার নিকট কোনো প্রশংসাই দাবি করব না তখন ফেরেস্তা বললেন তোমার সম্পদ তুমি রেখে দাও তোমাদের তিনজনের পরীক্ষা নেওয়া হলো মাত্র আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন আর তোমার সাথীদয়ের উপর অসন্তুষ্ট হয়েছেন